মর্যাদা দিয়েছেন আর সেই মানুষগুলোকে আকিদাগত এবং আমলগত কারণে দুইটি ভাগে বিভক্ত করেছেন একদল মানুষ আল্লাহ প্রদত্ত দিন এ হক ইসলামকে নিজেদের দিন হিসেবে গ্রহণ করে সে অনুযায়ী তাদের জীবন যাপন করে আর অপর দল আল্লাহ প্রদত্ত দিনে হক ইসলামকে বর্জন করে নিজেরাই কোনো দিন বানিয়ে নেয় অথবা তাদের পূর্বপুরুষদের বানানো দিনের অনুসরণ করে প্রথম দল জান্নাতের অধিবাসী হবে দ্বিতীয় দল জাহান নামের অধিবাসী হবে এই বিষয়টি আল্লাহ সুবাহান এখানে স্পষ্ট করেছেন আরেকটা জিনিস পরিষ্কার এখানে দুনিয়ায় সকল যুগে সকল সময়ে এই দুইটি দল ছিল একটা আল্লাহর দল একটা শয়তানের দল একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শৈতান এবং হিজবুল্লাহ এবং হিজবুল শৈতানের মধ্যে কোনো দিনই সহ অবস্থান হয়নি সেখানে সুসম্পর্কের ভিত্তিতে কোনো সমাজ গড়ে উঠেনি এই দুই দল যেই জনবসতিতেই থাকবে সেখানে মূল যে অবস্থাটা হবে সেটা হলো পরস্পরের মধ্যে যুদ্ধ এবং সেই যুদ্ধের মাধ্যমে এই দিনে হক বিজয়ী হবে এটাই আল্লাহর পদ্ধতি আজকের এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন তোমার যে জনবসতি তোমাকে বের করে দিয়েছে তাদের চেয়েও অধিক শক্তিশালী অনেক জনবসতিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম আহলাক না হুম আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম ফালা না আসির এবং তাদের কোনো সাহায্যকারীও ছিল না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ কুরাইশের মধ্যে জন্ম দিলেন সেখানেই তিনি লালিত পালিত হলেন বড় হলেন আল্লাহ সুবাহ সেখানেই উনাকে নবতী দান করলেন নবতের দায়িত্ব তিনি সেখানেই পালন করতে শুরু করলেন কিন্তু মক্কার প্রতিষ্ঠিত যে রাজনৈতিক শক্তি ছিল নেতৃবৃন্দ তারা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের বাবার প্রত্যাখ্যান করল মূলত ওই সমাজের মধ্যে প্রধানত তিনটা শ্রেণী বিরোধিতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল একটা ছিল প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি দ্বিতীয়ত ছিল অর্থনৈতিক সুবিধাভোগী গোষ্ঠী তৃতীয়টা ছিল ধর্মীয় স্বার্থবাদী গোষ্ঠী যুগে যুগে যখনই নবী রাসুলের আগমন ঘটেছে তখনই সমাজের এই তিনটা শ্রেণী নবীদের বিরোধিতা করেছে আজও করছে আমরা যদি আজকে সামাজিক বিশ্লেষণ করি সারা দুনিয়ায় এই তিনটা শ্রেণীকেই প্রধানত দিনের বিরোধিতার ক্ষেত্রে আমরা পাব এক কাতারে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি বিরোধিতা করবে এটা স্বাভাবিক কারণ তারা জানে তারা যদি এই দিন মেনে নেয় নবীর দাওয়াত গ্রহণ করে নেয় তখন আর তাদের এই নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না তারই তাদের এই কর্তৃত্ব চলে যাবে যেই পদ্ধতিটা চালু আছে ইসলামের আগমনের সাথে সাথে এই পদ্ধতি বিলুপ্ত হয়ে যাবে তখন ইসলামী রাষ্ট্রে তারা আর নেতা নয় তারা হয়ে যাবে সাধারণ প্রজা এটা মানাটা তাদের জন্য বড় কঠিন এই জন্য তারা এটা বিরোধিতা করে দ্বিতীয় হল এই বাতিল রাজনৈতিক শক্তি যদি প্রতিষ্ঠিত থাকে একদল মানুষ সেখানে অর্থনৈতিক সুবিধা ভোগ করে ওই রাজনৈতিক পরিচয়ে তারা অর্থনৈতিক সুবিধা ভোগ করে সেই অর্থনৈতিক সুবিধাভোগী গোষ্ঠী এরা কোনোভাবেই এটা মেনে নিতে চায়নি কখনো করেনি মক্কার যেই সকল ব্যবসায়ী লোকেরা ছিল যারা তাদের এখানকার পণ্য সিরিয়ায় নিয়ে যেত সেখানে বিক্রি করে ওইখান থেকে মক্কার চাহিদা অনুযায়ী যে পণ্য সামগ্রী কিনে তারা নিয়ে আসত এই সকল ব্যবসায়ী গোষ্ঠী শুধু ব্যবসায়ী করত না তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাদের পুঁজি সুদের উপর তারা বিনিয়োগ করত আর সেই সুদের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করত তারা দেখল তারা যত অবৈধ উপায়ে সুদের মাধ্যমে হোক আর ব্যবসার ক্ষেত্রে যে কোনো ধরনের চল ছাতুরির আশ্রয় গ্রহণ করেই হোক তারা অবাধে তাদের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির কাজটা তারা করতে পারছে যদি এই রাজনৈতিক শক্তি এখানে না থাকে যেই রাজনৈতিক শক্তি এখন ক্ষমতায় আছে এরা যদি না থাকে তাহলে তাদের এই সুযোগটা আর হবে না এই জন্য তাদের সেই অর্থনৈতিক সুবিধার জন্যেই তারা প্রতিষ্ঠিত সেই বাতিল রাজনৈতিক শক্তির পক্ষ অবলম্বন করে এবং আল্লাহ নবীর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে আর তৃতীয় যে গোষ্ঠীটি সেটা হল ধর্মীয় স্বার্থবাদী গোষ্ঠী তারা ধর্মের লেবাস নিয়েছে ধর্মের পরিচিতি ধারণ করেছে আর ধর্মের পরিচিতি ধারণ করে তারা সমাজের উপর একটা ধর্মীয় প্রভাব বিস্তার করেছে ধর্মটাকে মানুষের সামনে তারা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী এমন ভাবে পেশ করেছে তাদের সেই ধর্মটা যাতে মানুষের পালন করতে কষ্ট না হয় তাদের সেই বাতিল রাজনৈতিক ব্যবস্থা চালাতেও যেন এই ধর্মটা প্রতিবন্ধক না হয় আর তাদের অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রেও যাতে এটা প্রতিবন্ধক না হয় বরং একদিকে তারা ধর্মেরও বাহক হবে অপরদিকে ওই অর্থনৈতিক সুবিধাবাদী গোষ্ঠীর কাছ থেকে তারা কিছু অর্থ লাভ করবে আর রাজনৈতিক শক্তির কাছ থেকে নিরাপত্তা লাভ করবে এই দুই শক্তির কাছ থেকে তার একটা সুবিধা বুক করে নেবে যদি এখানে আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করা হয় দিনে হক ইসলাম বিজয়ী হয়ে যায় তাহলে ধর্মের নামে তারা যে ভেলকিবাজি করছে গন্ডামি করছে ধর্মের পোশাক পরে ইসলামের পোশাক পরে অন অনিসলামিক কর্মকাণ্ড তারা করছে তারা যে কুফরির পৃষ্ঠপোষকতা করছে তারা যে অবৈধ উপায়ে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করছে ধর্মের নাম নিয়ে সেইগুলো বন্ধ হয়ে যাবে এজন্য এই ধর্ম ব্যবসায়ীরা তারা সকল যুগেই নবীদের দাওয়াতের বিরোধিতা করেছে অথচ প্রথম আশা করা যেত যে এরাই প্রথম নবীদের দাওয়াত গ্রহণ করবে কিন্তু এরাই সর্বপ্রথম বিরোধিতা করেছে তাদের নিজেদের স্বার্থে সেই সময়ও যেমন এটা ছিল আজও আছে এই তিনটা শ্রেণী যদি আজকে আমাদের সমাজ ব্যবস্থার বিশ্লেষণ করলে আমরা এই তিনটা শ্রেণী পেয়ে যাব একটা হলো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি তারা তো তাদের নেতৃত্ব কর্তৃত্বকে তারা একটা বড় ধরনের নিজেদের হাতিয়ার মনে করে ক্ষমতায় গেলে রাষ্ট্র শক্তি ব্যবহার করে দেশের সকল সম্পদ ব্যক্তিগত সম্পদ হিসেবে তারা ব্যবহার করার সুযোগ পায় দেখবেন সরকারের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টগুলো যারা আছে সেই ডিপার্টমেন্টগুলোতে যারা চাকরি করে তাদের মধ্যে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক সরকারের অনুগত তারা এত সুযোগ সুবিধা বুক করে এরা কিন্তু কর্মচারী কিন্তু অনেক সুযোগ সুবিধা বুক করে সেটা হলো তারা যে ডিপার্টমেন্টে আছে যেহেতু উপরে তার চেইন আছে মন্ত্রীর সাথে কেউ তাকে প্রশ্ন করবে না এই জন্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারি যত গাড়ি ঘোড়া আছে এইগুলো তারা ইচ্ছা মাফিক ব্যবহার করে তার হয়তো সরকারের প্রোটোকল অনুযায়ী একটা গাড়ি সরকার তাকে বরাদ্দ দিয়েছে গাড়ি বরাদ্দ দিলে একটা ড্রাইভার আছে গাড়ির মেনটেন্স আছে গাড়ির ফুয়েল কস্ট আছে এ সকল খরচগুলো সরকারি বহন করে এখানে বিরাট একটা লাভ আছে সেটা হলো মেনটেন্যান্স বাবদ এত সরকারি একটা স্যাংশন করে নিল সে আমার মাসে এত টাকার ধরেন বিশ হাজার টাকা সে মেনটেন্স বাবদ স্যাংশন করে নিল তার খরচ হচ্ছে তো গাড়িতে পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা তার পকেটে থাকে ফুয়েল কস্ট এটা তো চুরি ছাড়া আর কারবারই নাই ওই পেট্রোল পাম্পে গেল এক লিটার তেলও নিল না শুধু একটা স্লিপ নিয়ে গেল তেল নিয়েছি পঞ্চাশ লিটার কিনেছি কিন্তু আসলে এক লিটার এক লিটারও কিনে নাই অথবা এখানে দশ লিটার কিনেছে স্লিপ নিবে একশো লিটারের এইভাবে বিশেষ করে বাংলাদেশের সচিবালয়ের যে ফুয়েল মানে তাদের কার ফুল আছে যেটা কার ফুল থেকে দৈনিক কোটি কোটি টাকার সেই ফুয়েল এবং মেনটেন্স বাবদ এইভাবে চুরি করা হচ্ছে এরা এই সরকারের মদতপুষ্ট হওয়ার কারণে এটা সম্ভব সরকারে কোনো সংস্থা লাভ করে না বিআরটিসি কোনো সময় লাভ করতে পারে না কারণ ওটা করবে কেমন করে এটাকে তো যা আছে তাকে শেষ করার জন্যই তারা এসেছে লাভ করার জন্য আসেন লাভ তো হই তারা বাঘ বাটোয়ারা করে নিলে পরে এটা লাভ হবে কেমন করে দেখছেন বিমানে একটা কর্মকর্তা তার এই তিন বছরে তার বিদেশ ভ্রমণে ত্রিশ লক্ষ টাকা খরচ খরচ এটা খেয়ে দেয় বিমান কর্তৃপক্ষ একটা লুকের পিছনে যদি এই বিমানে খরচ করে ফেলে ত্রিশ লক্ষ টাকা তিন বছরে বিমান লাভ করবে কেমন করে লাভ তো অত প্রশ্নই ওঠে না এইভাবেই যারা সাধারণ কর্মচারী তারাও এত সুযোগ সুবিধা নেই আর মন্ত্রী এমপি যারা হয় তারা তো দেশের সম্পদটাকে নিজেদের বাবার সম্পদ মনে করেই নিরাশি সূত্রে তারা ভাগ বন্টন করে নেয় এই জন্যই তো এই ক্ষমতায় যাওয়ার জন্য একটা দল আরেকটা দলের বিরুদ্ধে এমন ভাবে মরণ কামড় দিয়ে লাগে আর যে ক্ষমতায় যায় আর ছাড়তে চায় না শুধুমাত্র এই কারণে আর যে ক্ষমতায় যায় দেখবেন যে তার সাথে সম্পর্কিত একদল ব্যবসায়ী গোষ্ঠী আছে এই ব্যবসায়ী গোষ্ঠীগুলো হল এদেশের সবচেয়ে শোষ সবচেয়ে বেশি রক্ত চুষা এরা চাপুকার মতো মানুষের রক্ত শুষে খায় কুটি কোটি মানুষের রক্ত শোষণ করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলে এই অবৈধ রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকলে তাদের সেই অবৈধ কারবারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করা তাদের সম্ভব এই জন্য এরা কোনোদিনই চায় না এদেশে ইসলাম আসুক এই জন্য প্রধান প্রতিবন্ধক হয়ে যাবে এদেশের এই ব্যবসায়ী নামদারি সেই লুটেরা গোষ্ঠী রাজনৈতিক ওই শক্তির সাথে সাথে এরাও আর তৃতীয় সেই ধর্মীয় স্বার্থবাদী গোষ্ঠী এই বন্ড হুজুরের দল আলকেল্লা করে মানুষের সামনে ইসলামকে গোপন করে ইসলাম নামে তাদের মন করা একটা ভ্রান্ত মতাদর্শ উপস্থাপন করে আর মানুষকে ইসলাম থেকে অজ্ঞ রেখে তারা নিজেদের অবৈধ রোজগারের পথটাকে তারা প্রশস্ত করে মানুষকে ধোকা দিয়ে তারা হালুয়া রুটি খামাই করে এই বন্ড হুজুরের দল এরা ইসলাম তাকে তাদের অবৈধ ইনকামের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আর এই বাতিল কুফরি রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকলে তাদের এই ধর্মের নামে এই অবৈধ ব্যবসা চালানোটা সহজ যদি ইসলাম এসে যায় তাদের এই অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে তাদের হাদিয়া তুফা নজর নেয়াজ বেদ বেগারের মাধ্যমে জনগণের পকেট থেকে লুণ্ঠন করে যে সম্পদের পাহাড় গড়ে তুলে এ সব তাদের বন্ধ হয়ে যাবে এই জন্য এরা বিরোধিতা করে চিরকাল করেছে এখনো করবে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের সময়ে মক্কায় এই তিন শ্রেণীর গোষ্ঠী একজুট হয়ে রাসুল্লাহ সাল্লু আলহ্লামের বিরোধিতা করেছিল শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন আমি হিজরতের এই বর্ণনাটা সুরায় আনফলের আলোচনার সময় বিস্তারিত করেছিলাম এই জন্য এখন ওই আলোচনাটা আমি এখন করছি না রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন মক্কা থেকে বের হয়ে গেলেন আবু বকর রাজি আল্লাহুকে সাথে নিয়ে তিনি গাড়ে সুরের মধ্যে অবস্থান নিলেন যখন সেই গুহায় অবস্থান নিলেন তখন তিনি মক্কার দিকে তাকিয়ে বলেছিলেন হে মক্কা নগরী এই জমিনের মধ্যে আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় আর এই জমিনের মধ্যে এই মক্কানগরী আমার কাছেও সবচেয়ে প্রিয় যদি আল্লাহর দুশ্মন কাফেররা আমাকে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম মক্কার দিকে তাকিয়ে যেখানে ওনার জন্ম বেড়ে ওঠা জীবনের তিপ্পান্নটি বছর অতিবাহিত করেছেন সেখান থেকে তিনি বের হয়ে যাচ্ছেন কাফেররা ওনাকে বাধ্য করেছে নিজের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য করেছে কাফেরগণ আল্লাহর অনুমতি ক্রমে তিনি বের হয়ে যাচ্ছেন রাসুল্লাহ মক্কাকে লক্ষ্য করে এইভাবে যখন সম্বোধন করেছিলেন এটা হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এই কথাগুলো আল্লাহ সুবাহ তখন এই আয়াত নাজিল করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে প্রশান্তি দিলেন এবং মক্কাবাসীকে চরমভাবে ধমক দিলেন ধমকটা দিলেন এইভাবে যে হে রাসুল আপনাকে যেই জনবসতির লোকেরা বের করে দিয়েছে ওই জনবসতির চেয়ে আরো অধিক শক্তিশালী অনেক জনবসতিকে আমি ধ্বংস করে দিয়েছিলাম আর আমি যখন ধ্বংস করে দিয়েছিলাম তখন তাদের সাহায্য করার মতো কেউ ছিল না এই মক্কার এই কুরাইশরা আপনাকে বের করে দিয়েছে এরা তো আসলে কোনো শক্তিরই অধিকারী না আল্লাহ সুবাহ এখানে জানিয়ে দিচ্ছেন অতীতে যারা আল্লাহ নবীর নবুয়তকে অস্বীকার করেছে নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে নবীর বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ সুবাহান ধ্বংস করে দিয়েছিলেন এই বলে তাদেরকে ধমক দিলেন তোমাদেরকেও আমি ধ্বংস করে দিতে পারি তোমরা নির্ভয়ে থেকো না যে আল্লাহর নবীকে বের করে দিয়ে তোমরা বড় নিরাপদ হয়ে গেলে এই ধরনের নির্ভয় থেকো না তোমাদের চেয়ে শক্তিশালী জনবসতিকে অতীতে আমি অনেক ধ্বংস করে দিয়েছি কৌমে সাদকে আল্লাহ ধ্বংস করেছেন ওমে সামুদকে ধ্বংস করেছেন ওমে আদকে ধ্বংস করেছেন ওমে লুতকে ধ্বংস করেছেন নোয়ালাই সালামের জাতিকে মহাপ্লাবনের দ্বারা ধ্বংস করে দিয়েছেন ফেরাউনের বাহিনীকে পানির মধ্যে সাগরে ডুবিয়ে নিঃশেষ করে দিয়েছেন আল্লাহ সুবাহ অতীতে অনেক শক্তিশালী জনপদকে তিনি ধ্বংস করেছেন যারাই আল্লাহর নবীর বিরোধিতা করবে নবীর পথে প্রতিবন্ধকতা করবে নবীকে বাধা দিবে দিনের পথে চলতে দিনের দাওয়াত প্রদান করতে তাদেরকে আল্লাহ সুবাহান যে কোনো সময় আল্লাহর গজব দিয়ে তিনি ধ্বংস করে দেবেন এই আয়াতের মাধ্যমে আল্লাহর অবাধ্য সেই শয়তানের বান্দারা যারা হিজবুল শয়তান তাদেরকে আল্লাহ ধমক দিয়েছেন أفمن كان على بينة من ربه كمن زجن له سوء عمله واتبعوا أهواءهم যারা তাদের রব্বের পক্ষ থেকে প্রদত্ত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত তারা কি ওই সব লোকের মতো যাদের আমলগুলোকে যাদের মন্দ আমলগুলোকে তাদের কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে এবং তারা প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ প্রশ্ন করেছেন এই দুই দল কি কখনো সমান হতে পারে ওই দুই দল কখনো সমান নয় যারা তাদের রবের পক্ষ থেকে প্রদত্ত সুস্পষ্ট প্রমাণ আর বাইনা হল এই কুরআন মজিদ সুস্পষ্ট প্রমাণ হল এই কুরআন মজিদ তাদের পক্ষ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে প্রেরিত এই কুরআন মজিদ যারা গ্রহণ করেছে কোরআনকে তাদের জীবন দর্শন হিসেবে গ্রহণ করেছে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছে কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করছে তারা হলো এক দল আর অপর দল কি যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে যে সকল আমল করে সেই সব আমলগুলো অতি মন্দ এবং খারাপ আর সেগুলো তাদের কাছে খুবই আকর্ষণীয় তাদের মন্দ আমলগুলোই তাদের কাছে ভালো লাগে আল্লাহ তাদের কাছে ভালো লাগিয়ে দিয়েছেন জুজ্ঞি নেলাহু সু উ আমালিহি আল্লাহ বলছেন তার মন্দ আমলটাকে তার কাছে আল্লাহ সুসজ্জিত করে দিয়েছেন সুশোভিত করে দিয়েছেন তার কাছে অত্যধিক মজাদার করে দিয়েছেন সে এই মন্দ কাজগুলোর অনুসরণ করে কিভাবে তার নিজের প্রবৃত্তির মাধ্যমে তার নফসের চাহিদা অনুযায়ী মন যা চায় তার মনে চায় আর সেই মনের চাওয়া অনুযায়ী সে চলে এই ব্যক্তি আর ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত এই দুইজন কি কখনো সমান হতে পারে আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন এই দুই দল সম্পূর্ণ বিপরীতমুখী আমি সুরা শুরু থেকে যেই কথাটা বলছি বারবার খেয়াল রাখবেন দুইটা বিপরীতমুখী দল দুনিয়ার মধ্যে অবস্থান করছে যদি কোনো হকপন্থী দল বাতিলপন্থী দলের পাশাপাশি সহ অবস্থান করে তাদের সাথে সহ অবস্থান করে বন্ধুত্ব স্থাপন করে বুঝতে হবে ওই হকপন্থী দল আর হকের উপর নাই তারা বাতিল হয়ে গেছে তারা হকের নাম ধারণ করে বাতিল পন্থা ধারণ করেছে এদের আর হক দাবি করার অধিকার নাই এটা একটা বড় ধরনের একটা মানদণ্ড এটা পরীক্ষা বাতিলের সাথে যার সুসম্পর্ক হয়ে যাবে তখন সে আর হক থাকবে না বাতিলের সাথে হকের কোনো সম্পর্ক নাই দুইটা বিপরীতমুখী যেমন দিনের আগমনের সাথে সাথে রাতের বিদায় হয় আর রাতের আগমনের সাথে সাথে দিনের বিদায় হয় রাত এবং দিন দুইটা একসাথে চলে না আল্লাহ পৃথিবীতে এই নিদর্শন রেখে দিয়েছেন রাত এবং দিন কখনো একসাথে চলে না রাত আসলে দিনের চিন্তাও কেউ করতে পারে না আর দিনের আগমনের সাথে সাথে যখন রাত বিদায় নেয় কেউ তখন রাতের চিন্তাও করতে পারে না কিন্তু কোন নির্বুধ মানুষ যদি দ্বীপ্রহরের মধ্যে দাঁড়িয়ে দিনের বেলায় সে যদি দাবি করে এটাই আমার রাত এই বুর্বককে কেউ বুঝাতে পারবে না রাত আর দিন কোন জিনিস সে রাতও বুঝে না দিনও বুঝে না মধ্যরাতে দাঁড়াইয়া যদি কেউ বলে এটা আমার দিন তাহলে ওই বুর্বককেও কেউ দিন কোনদিন বুঝাতে পারবে না হ্যাঁ দিন এবং রাতের পার্থক্য বুঝে না যে হক এবং বাতিলের পার্থক্য বুঝে না বাতিলটাকেই হক মনে করে এমন বুর্বকদেরকে কোনদিন হক বুঝানো যাবে না বাতিল চিরখালি হক থেকে বিচ্ছিন্ন হকের সাথে সম্পর্ক নাই বাতিলের আর বাতিলের সাথে নাই হকের কোন সম্পর্ক যে হকের অনুসারী সেই দলটিও সম্পূর্ণ আলাদা বাতিলের অনুসারী তারাও আলাদা দল দুই দলের পরিচিতি সম্পূর্ণ ভিন্ন তাদের আকিদা বিশ্বাস তাদের চিন্তা চেতনা তাদের আমল তাদের কাজকর্ম তাদের চরিত্র সবকিছু সম্পূর্ণ আলাদা একের সাথে আগের অন্যের কোনো সম্পর্কই থাকবে না আল্লাহ এই আয়াতের মধ্যে এই বিষয়টা এই পরিষ্কার করেছেন যারা তাদের রবের পক্ষ থেকে যেই সুস্পষ্ট প্রমাণ তাদের কাছে পৌঁছেছে সেই সুস্পষ্ট প্রমাণের উপর যারা প্রতিষ্ঠিত সেই সকল লোকেরা কি ওই সব লোকদের মতো যাদের মন্দ আমলগুলো আল্লাহ তাদের কাছে শুভনীয় করে দিয়েছেন আর তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে এরা তো তাদের মতো নয় আল্লাহ সুবাহ বলে ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না এই দুইটা কখনো সমান হয় না এখানে আল্লাহ এই কথাটাই বলেছেন তুলনা করে এরা দুই দল সমান নয় একদল তাদের রবের পক্ষ থেকে যে সুস্পষ্ট প্রমাণ পেয়েছে এর উপর তারা প্রতিষ্ঠিত আরেক দল এটাকে প্রত্যাখ্যান করে তাদের রবের পক্ষ থেকে প্রদত্ত সেই হককে প্রত্যাখ্যান করে তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে তাদের মন চায় নিজেরা নিজেদের পথ রচনা করে অথবা তাদের পূর্বপুরুষের বানানো পথটাকে তারা অত্যধিক উপযোগী মনে করে এবং এটাকে সঠিক মনে করে আর আল্লাহ তাদের কাছে এটা সুন্দর করে সুসজ্জিত করে দিয়েছেন যেন তাদের কাছে এটাই ভালো লাগে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই দিন তাদের ভালো লাগে না তাদের পূর্বপুরুষের পক্ষ থেকে যেই দিন তাদের কাছে পৌঁছেছে ওই দিনটা ওই বাতিল দিনটা তাদের কাছে ভালো লাগে এর কারণটা কি কারণ হলো তারা প্রবৃত্তির অনুসরণ করে নফসের অনুসরণ করে তারা খাম খেয়ালির অনুসরণ করে মন যা মনের চাহিদা পূরণ করে আর তাদের এই পথটা মনের চাহিদা পূরণ করে এই দুই দল কখনো এক নয় মাসালুল জান্নাতিল্লাতি মুস্তাকুন মুস্তাকিদের জন্য আল্লাহ জান্নাতের যে ওয়াদা করেছেন সেই জান্নাতের উপমা হল এমন ফিহা আনহারুম মিম্মা ইন গাইরে আসিন তার মধ্যে রয়েছে এমন নহর পানির নহর যা অতি নির্মল যার অবস্থা পরিবর্তন হয় না আর দুধের নহর যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হয় না আর তাদের জন্য সেখানে রয়েছে সকল প্রকারের ফল মূল ওয়ামাগিহীন এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকু এই সকল মুক্তাকি লোকেরা কি ওই সব লোকদের মতো যারা চিরস্থায়ী জাহান্নামী এবং তাদেরকে গরম পানি পান করতে দেওয়া হবে যেই পানি পান করার সাথে সাথে তাদের নারী বুড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে এখানেও দেখেন তুলনা এই সুরায় আল্লাহ এই দুইটা দলকে এমন ভাবে পরিষ্কার করেছেন ইহকাল পরকাল সর্বত্র সব জায়গায় তুলনা করে আল্লাহ এখানে এই আয়াতের মধ্যে বলছেন মুত্তাকি লোকদের জন্য আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন সেই জান্নাতের বর্ণনা দিচ্ছেন এখানে মুত্তাকির আলোচনা কিন্তু এর আগে আমি করেছি মুত্তাকি কারা এ আলোচনাটা আমি আগে করেছি মুমিন মুসলিম মুত্তাকি মুহসিন এই চারটি বিষয় এর আগে আলোচনা করেছি এই জন্য এখন আর নতুন করে আলোচনা এটার করছি না এই মুত্তাকি লোকদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের বর্ণনা হলো এখানে চারটা নহর আছে এই নহরগুলো কিন্তু রূপক নয় এটা সরাসরি আক্ষরিক অর্থেই বর্ণনা করা হয়েছে বাস্তব এটা হবে রূপক কোন নহর নয় এটা এটা বাস্তব নহর হবে এক হলো একটা পানির নহর যেই পানিটা তার অবস্থা কখনো পরিবর্তিত হবে না গাইরু আসিন গাইরু আসিন এখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ তালানহু হাসান এবং মুজাহিদ ওনারা বলেছেন এর অর্থ হল অপরিবর্তনীয় যার অবস্থা পরিবর্তন হবে না আর হজরতের কাতাদা এটা বলেছেন এটার অর্থ হল তার রং পরিবর্তন না হওয়া পানির মূলত তিনটা গুণ আছে তিনটা গুণ হলো একটা হলো পানির রং একটা গন্ধ একটা স্বাদ পানির এই তিনটা অবস্থা তিনটা গুণ এই তিনটা গুণ যে পানির মধ্যে পাওয়া যায় সেই পানিটা নির্মল পানি পানির রং যদি পরিবর্তিত না হয় পানি নিজস্ব রংটা যদি থাকে পানির মধ্যে যদি কোনো প্রকারের দুর্গন্ধ না থাকে আর সেই পানির স্বাদ যদি থাকে এই পানিটা হলো নির্মল পানি যদি পানির রংটা পরিবর্তিত হয়ে যায় সেই পানির যদি গন্ধ এবং স্বাদ ঠিকও থাকে কিন্তু সেই পানিটা পান করতে রুচি হয় না পানি রং পরিবর্তিত হলে এটা কি রং পরিবর্তন দেখা যায় না পানি কি দেখেছেন হ্যাঁ। আবার দেখবেন পানির তার স্বাদ নষ্ট হয়ে যায় এমন পানিও আছে আবার কোনো পানি তার দুর্গন্ধ পানির মধ্যে পয়দা হয় এখানে ফেকার একটা মাত্রাওয়ালা বলে রাখি যে সেটা হলো যে পানির তিনটা গুণের মধ্যে যদি দুইটা গুণ নষ্ট হয়ে যায় সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না তার দ্বারা গুসল অজু করলে অজু গুসল হয় না দুইটা অবস্থা যদি পরিবর্তন হয়ে যায় পানির রঙও পরিবর্তিত হয়ে গেছে পানির মধ্যে গন্ধ এসে গেছে দুইটা যদি হয় অথবা পানির রং ঠিক আছে কিন্তু পানিতে দুর্গন্ধ এবং স্বাদও নাই যে কোনো দুইটা অবস্থা যদি পরিবর্তিত হয়ে যায় তার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না একটা অবস্থা পরিবর্তিত হলেও তার দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে জান্নাতের যে পানি গাইরে আসিন সে তার রঙও পরিবর্তন হবে না তার অবস্থারও পরিবর্তন হবে না এত নির্মল স্বচ্ছ পানি আল্লাহ যেইভাবে করেছেন সেই পানির মধ্যে কখনো দূষণীয় কিছুই পতিত হবে না আমাদের এই নদীর পানির মধ্যে দেখবেন খড়কুটা বাসে কিন্তু জান্নাতের ওই পানির নহরে কোনো খড়কুটা থাকবে না কোনো ময়লা আবর্জনা থাকবে না একেবারে স্বচ্ছ পানি আর এই স্বচ্ছ পানিটা দেখতে যদি কেউ চায় এখনো আমাদের এই দেশে কিছু জায়গা আছে যেখানে সাত আট ফিট পানির নিচে যদি একটা সুই পড়ে থাকে উপর থেকে দেখা যায় মনে হয় একেবারে কাছে কিন্তু আসলে পানি কিন্তু অনেক গভীর সাত আট ফিট এটা কোন জায়গায় জানেন জাফলং শ্রীপুর জাফলং এর পিয়াং নদী এবং ডাউকি নদী পানি এত স্বচ্ছ পরিষ্কার কারণ কেন পাথরের পানি এই পাথর এবং বালির পানি পানি যেই কারণে এত পরিষ্কার পানি এই প্রচন্ড গরমের সময় চৈত্র মাসের শেষে বৈশাখ মাসের শুরুতেও যদি কেউ যায় দেখবে এত শীতল পানি পানি খুবই শীতল থাকে পরিষ্কার থাকে তো জান্নাতের পানির তো কোনো তুলনাই নাই জান্নাতের যত নিয়ামত আছে সেগুলোর কোনো তুলনা করার মতো আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই যে কোনোটার সাথে কেউ তুলনা করবে ওটার কোনো কিছুই সৃষ্টি করেন নাই দেখতে ওটার মতো হতে পারে এতটুকুই কিন্তু তার স্বাদ তার তৃপ্তি তার অন্যান্য বৈশিষ্ট্য সেগুলো সম্পূর্ণ আলাদা তো জান্নাতে পানির নহর থাকবে নদী থাকবে যেই পানিটা হবে অত্যধিক স্বচ্ছ নির্মল এবং সব সময় একই অবস্থায় থাকবে কখনো এটা পরিবর্তন হবে না যে বহু বছর হয়ে গেল পানির একটু পরিবর্তন করা দরকার এমন হবে না এটা গাইডি আসেন আনহারুমিল্লাম লবান ইল্লাম ইয়াতাগাইয়ার তো আনি সেখানে দুধের নহর থাকবে এমন দুধের নহর যেই দুধের তার স্বাদ কখনো পরিবর্তন হবে না যারা দুধ পান করবে সেই দুধ সারা জীবন অনন্তকাল পান করেই যাবে তার স্বাদের পরিবর্তন হবে না কিন্তু সেই দুধ কোনো বেড়া ছাগল গরু মহিষের উটের দুধ নয় এটা জান্নাতের দুধ তাহলে সেই দুধের স্বাদ কেমন হবে সেই দুধের কি তৃপ্তি হবে এটা আল্লাহ ভালো জানেন এই জন্য সেই দুধের নহরের কথা বলছেন বলার পর আল্লাহ বলছেন লাম তার স্বাদ কখনো পরিবর্তিত হবে না সব সময় এই দুধ পানকারীরা ইচ্ছা মাফিক তারা পান করবে সেখানে সরাবের নহর থাকবে এই সরাব পানকারীদের জন্য হবে খুবই সুস্বাদু লজ্জাতিল্লি সারিবিন যারা পান করবে তাদের জন্য খুবই সুস্বাদু হবে লা ইউসব আনহা ওয়ালা ইউজিফুন এই জান্নাতেরই শরাব পান করলে মাথা ব্যথাও হবে না আর জ্ঞান হারাও হবে না কেউ দুনিয়ার যে সরাব মানুষ পান করে এটা দুর্গন্ধযুক্ত এটার কোনো স্বাদও নাই কিন্তু শুধু নেশার কারণে পান করে শুধু নেশার জন্যই পান করে এই দুর্গন্ধযুক্ত এই সরাবগুলো পান করে আর পান করার পর তাদের পাগলামি শুরু হয়ে যায় পান করে পাগলামি করে মাতাল হয়ে যায় কিন্তু আল্লাহ এটা বলে দিয়েছেন জান্নাতে আল্লাহ সেই শরাবের নহর রাখবেন যারা পান করবে তাদের জন্য হবে এটা খুবই সুস্বাদু এর মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না পান করার সময় তাদের কোনো ধরনের বিরক্তিও আসবে না খুবই সুস্বাদু থাকবে আর এটার দ্বারা তারা তৃপ্তি পাবে তার মাথাও ধরবে না জ্ঞান হারাও হবে না তার মাতালও হবে না এবং পরিশোধিত মধুর নহর আমরা অল্প একটু একটু করে মধু পান করি খুব কষ্ট করে জোগাড় করতে হয় তা আবার অরিজিনাল পাই না মৌমাছিরা মধুর চাকে যে মধু আহরণ করে সেই আহরণকারীরা আহরণ করার পর এর মধ্যে আরো কত বেজাল মিশায় এর পরে আমরা সেই বেজালটাও যে পাই এটাও যেন সৌভাগ্যের বিষয় কিন্তু আল্লাহ সুবাহ কোন মধুমক্ষিকার ফুলের রস মিশ্রিত সেই মধু নয় আল্লাহ নিজের পক্ষ থেকে সেই জান্নাতের মধুর নহর রেখে দিয়েছেন সেই মধুর নহর কোনদিন কেউ খেয়ে শেষ করতে পারবে না তার অবস্থারও পরিবর্তন হবে না সব সময় একই রকম থাকবে এবং সেটা পরিশোধিত মধুর নহর এটা পরিশোধিত এর মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে না আমরা যে মধু পান করি এর মধ্যে মোম থাকে মৌমাছির সে আবর্জনাগুলো থাকে অনেক এগুলো বেজাল থাকে সেখানে কিচ্ছুই থাকবে না একেবারে পরিশোধিত আসাল ইম্মু সফা পরিশোধিত মধু আর সেই মধুর এক পেয়ালা দুই পেয়ালা নয় আর এক মটকা দুই মটকা নয় একেবারে নহর আল্লাহ সুবাহান মুমিনদের জন্য জান্নাতে এত নিয়ামত রাজিল রেখেছেন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন ওয়াইজা সা আল তুমুল্লাহ সাস আলিল ফিরদাউস রহমান তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাও কারণ সেটি সবচেয়ে উপরের জান্নাত সবচেয়ে উত্তম জান্নাত সেখান থেকেই জান্নাতের নহর সমূহ প্রবাহিত এর উপর রয়েছে রাহমানের আরস জান্নাতুল ফেরদাউস থেকেই এই সকল নহরগুলো প্রবাহিত পানির নহর দুধের নহর শরাবের নহর আর মধুর নহর এই চারটি নহর এটা একেবারে বাস্তব এটা কোনো রূপক অর্থে এটা বলা হয়নি কোরআন মজিদে জান্নাতের যে বর্ণনা দেওয়া হয়েছে যেখানে যে বর্ণনা এসেছে তাকে আক্ষরিক অর্থে বুঝতে হবে কল্পনা দিয়ে কোনো ধরনের রূপক ধারণা করা যাবে না আল্লাহ যা বলেছেন তা বাস্তব সে বাস্তব হিসাবে বিশ্বাস করতে হবে মানুষের চিন্তায় এটা অনেকটা অসম্ভব মনে হতে পারে কারণ মানুষের চিন্তা সীমিত আল্লাহ যতটুকু চিন্তা শক্তি দিয়েছেন এর বাইরে আর কিছুই বুঝে না কিন্তু আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহ নিয়ামত রাজি অসীম তার সীমিত জ্ঞান দিয়ে অসীমকে কখনো কল্পনা করতে পারে না এই জন্য মানুষ কোনদিন সেই কল্পনা করবে না আল্লাহ যা বলেছেন সেইভাবে বিশ্বাস করবে এখন দেখেন মুতাকিদের জন্য আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যেই জান্নাতের বর্ণনাটা আল্লাহ দিলেন যে মুতাকিদের জন্য আল্লাহ এমন জান্নাতের ওয়াদা করেছেন ওয়াদা প্রতিশ্রুতি সেই জান্নাতের মধ্যে এই চারটা নহর আছে পানির নির্মল পানির আর স্বাদ পরিবর্ত পরিবর্তনহীন দুধের নহর আর পানকারীদের জন্য সুস্বাদু সরাবের নহর পরিশুধু পরিশোধিত মধুর নহর আরো রয়েছে ওয়ালাহুম ফি হামিং কুল্লি সামারাত আর এই মুত্তাকিদের জন্য জান্নাতে রয়েছে সকল প্রকারের ফল মূল ফলমূল কুল্লুন বলেছেন আল্লাহ সকল প্রকারের ফল মূল আল্লাহ যত ফল মূল পয়দা করেছেন কোনো কিছুই বাদ যাবে না সব থাকবে কিন্তু পৃথিবীতে আমরা সকল ফল মূল পাই না পৃথিবীর এক এক অঞ্চলে এক এক ধরনের ফল জন্মায় যদিও এখন এক দেশ থেকে অন্য দেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দেশগুলোতে বিভিন্ন ফলমূল আমদানি রপ্তানির মাধ্যমে এগুলা যায় কিন্তু সেগুলো সহজলভ্য নয় এত সহজলভ্য নয় যে আমরা যা ফলমূল আল্লাহ পৃথিবীতে পয়দা করেন সবগুলি আমরা বাংলাদেশে বসে পাচ্ছি এটা আমরা বলতে পারছি না আফ্রিকার বিভিন্ন জঙ্গলের মধ্যে এত অনেক ধরনের ফলমূল আল্লাহ রেখেছেন যেগুলোর নামগুলি হয়তো এখন আমরা শুনিনি আল্লাহ যত প্রকারের ফল মূল পয়দা করেছেন সবগুলোর সমারোহ ঘটবে জান্নাতে এবং সকল জান্নাতির তার সেই বাড়িতে গাছগাছালি থাকবে কারণ এই জান্নাতিদেরকে আল্লাহ এমন একটা রাজত্ব দান করবেন এটা ছোটখাটো বাড়ি নয় আর বাংলাদেশের মতো কোনো বাড়িও নয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতিদের তাদের প্রাসাদের দরজার সামনে একটা গাছ হবে সেই গাছের ছায়া যদি কেউ অতিক্রম করতে চায় সে দ্রুত যান ঘোড়া দিয়ে যদি ছুটে একশো বছর দৌড়িয়েও সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না তাহলে একটা গাছের ছায়া যদি সে একশো বছরে অতিক্রম করতে না পারে তার রাজত্বটা কত বড় তার বিশাল রাজত্ব আর জান্নাতে গিয়ে তো আমাদের মতো এই ধরনের লিলিপুটিয়ান থাকবো না কিন্তু এই লিলিপুটিয়ান আকৃতির মানুষ জান্নাতে হবে না সকলেই হবে আদম আলাহ ইসলামের আকৃতির ষাট হাত লম্বা আর লম্বা যদি ষাট হাত হয় তাহলে তার দেহটা তো এরকমই হবে না তার পুরা হাত পা সবগুলি এমনই হবে এবং ষাট হাত লম্বা একটা মানুষ যদি হাঁটা দেয় ঘন্টায় কয়েক সময় যেতে পারবে না তো আল্লাহ সুবাহ জান্নাতিদেরকে তার জান্নাতের নিয়ামত রাজি বুক করার জন্য যেই ধরনের দৈহিক অবকাঠামো দরকার সেই অবকাঠামো দান করবেন সেই আকৃতিতেই জান্নাতে পৌঁছাবেন সেখানে চারটি এই নহর তো থাকলই পাশাপাশি সকল প্রকারের ফলের সমারোহ তার ঘটবে সেই ফল কোন সিজনের নয় যে সিজনটা আসলো লেচু খাবেন গরুজুর পনেরো দিন পরি দেখবেন লেচুর গাছে পাকান পাকন ধরেছে পনেরো দিনই শেষ এরপরে আর দেখা যায় নাই কিন্তু সেখানে এই লিচু পাবেন বারো মাস যে ফলটাই খেতে চাইবেন সেই ফলটাই দেখবেন বারো মাসই পাবেন কলা খাইবেন সেই কলার বাগানগুলো সাজানো আছে পাকা কলা যখন চাইবেন তখনই খেতে পারেন ফলের কোনো অভাব নাই কোনো সিজন নাই সারা বছর যখন ইচ্ছা তখন চাহিদা মাত্রই পাওয়া যাবে এই ফলমূল কোনদিন শেষও হবে না তা কোনদিন শেষ হবে না আর কেউ কোনদিন নিষেধও করবে না দুনিয়া তো মানুষে নিষেধ করে কারো বাগানে গিয়ে কিছু খাইতে গেলে নিষেধ করে না কিন্তু সেখানে কেউ নিষেধ করবে না লামাম নোয়া তার কোনো মানা নাই বারণ নাই যখন চায় তখনই খাবে যত চায় তত খাবে কেউ কোনোদিন বাধা দেবে না কোনোদিন শেষও হবে না আল্লাহ সুবাহ এর মধ্যে কিন্তু একটা তৃপ্তি আছে যত বেশি হোক শেষ হয়ে যাওয়ার একটা কষ্ট আছে মানুষ খায় তৃপ্তির সাথে কাজ কিন্তু এরপরও মনে করে এটা তো শেষ হয়ে যাবে কদিন খাবো এটা একটা কষ্ট আছে কিন্তু এই কষ্টটা থাকবে না তার মধ্যে এই ধারণাই কখনো হবে না এটা শেষ হয়ে যাবে এত সবকিছু দেওয়ার পর সবচেয়ে বড় যে জিনিস যেটা তাদের রবের পক্ষ থেকে ক্ষমা সেই অপরাধবোধ মানুষকে বড় যাতনা দেয় মানুষ যদি অপরাধ করে কেউ শাস্তি না দিল তার মনের মধ্যে সেই অপরাধের একটা যাতনা আছে কষ্ট আছে আল্লাহ সুবাহ এই মুত্তাকি লোকদেরকে তিনি কমা করে দেবেন তাদের কোনো অপরাধী থাকবে না জান্নাতে তারা সম্পূর্ণ পুত পবিত্র হিসেবে প্রবেশ করবে কোনো গুণাখাতা থাকবে না আল্লাহ তাদের সম্পূর্ণভাবে ক্ষমা করে দেবেন এটা হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা কাদের জন্য মুত্তাকিদের জন্য এত কিছু আল্লাহ দেবেন আল্লাহর এত নিয়ামতের মধ্যে এটা হলো সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ সুবাহ ক্ষমার ব্যাপারে জান্নাতের কিছু বর্ণনা এর আগে পেশ করেছিলাম স্মরণ আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের সময়ে সংক্ষিপ্ত এই জন্য আমি আর ওই বিষয়টা পুনরুল্লেখ এখন করছি না আমি এর আগে কিন্তু কোন একটা দার্থে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম জান্নাতুল ফেরদাউসের ময়দানে মাজিদে যে জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ দাওয়াত দিয়ে সমাবেশ করবেন বর্ণনা দিয়েছিলাম ইজাহুল বুখারির যে বর্ণনাটি স্মরণ আছে আশা করি এরপর আল্লাহ সুবাহ বলছেন কামান হুয়া খালিদুন ফিন্নার এই যে মুস্তাকিদের জন্য জান্নাতের বর্ণনা সব দিলেন আল্লাহর ক্ষমার ঘোষণা দিলেন দিয়ে বলছেন এই মুস্তাকিরা কি ওই সব লোকদের মতো যারা জাহান নামের জন্য চিরস্থায়ী অধিবাসী যারা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে চিরস্থায়ী ভাবে আর তাদেরকে সেখানে গরম পানি পান করতে দেওয়া হবে সেই নির্মল পানির নহর সেখানে থাকবে না সেখানে পুটন্ত পানি দেওয়া হবে সুকু মা আন আর যখনই পান করবে তাদের নারী বুড়ি সব ছিঁড়ে বের হয়ে যাবে এই সব লোকেরা কি এদের মতো আল্লাহ তুলনা করে বলছেন যেই মুত্তাকিদেরকে আল্লাহ এই জান্নাতে দিলেন এত নিয়ামত রাজি দিলেন তাদের এই চারটা নহর সকল প্রকারের ফলমূল আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমা দ্বারা তাদেরকে ধন্য করলেন আর তাদেরকে চিরস্থায়ী ভাবে এই জান্নাতের অধিবাসী করলেন এই জান্নাতের লোকেরা কি ওই জাহান্নামীদের মতো যারা চিরস্থায়ী ভাবে জাহান নামে থাকবে আর তাদের যখন পান করার জন্য পিপাসার্থ হয়ে আল্লাহর কাছে চাইবে তখন ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে এত গরম পানি যে মুখে দেওয়ার পরই যখন গলা দিয়ে প্রবেশ করবে নারী বুড়ি সব গলে ছিন্ন ভিন্ন হয়ে বের হয়ে যাবে এই মুত্তাকিদের সাথে কি এদেরকে তুলনা করা যায় আল্লাহ এই কথাটাই বলে দিয়েছেন যদি এই একদিকে দুনিয়ায়ও তাদের সাথে কোনো সম্পর্ক নাই তুলনা নাই মৃত্যুর পরেও নাই একটু গভীরভাবে যদি আমরা অনুভব করতে চেষ্টা করি কোরআনের এই ভাব আল্লাহ কি বুঝাচ্ছেন এখানে যে এই জান্নাতের অধিবাসী এবং জাহান নামের অধিবাসী কখনো সমান নয় এক নয় একের সাথে অন্যের কোনো তুলনা নেই তাহলে তোমরা দুনিয়ায় যারা আল্লাহর বান্দা তোমরা চেনো ওই শয়তানদের বান্দাদেরকে তোমরা নিজেদের পাশাপাশি মনে করো তাদের সাথে কেন তোমরা সম্পর্ক স্থাপন করো তাদেরকে কেন তোমরা আপন করে নাও তোমরা তো কখনো দুই দল এক নও এক দলের গন্তব্যস্থল পশ্চিম দিকে অপর দলের গন্তব্যস্থল পূর্ব দিকে কি দেখা হবে কোনো জায়গায় এটা কি কোনো মানুষ এই কোনো পাগল এটা মনে করতে পারে একটা মোহনা থেকে দুই দলের যাত্রা শুরু হলো একদল সুজা পশ্চিম দিকে ছুটল আরেক দল সুজা পূর্ব দিকে ছুটল রাস্তা দুইটাই আর কোনো রাস্তা নাই তৃতীয় কোনো রাস্তা নাই এই দুই দলের দেখা হওয়ার কি আর সুযোগ আছে কখনো আর সুযোগ নাই হ্যাঁ সুযোগ হতে পারে যদি শয়তান যে বাঁকা পথগুলো তৈরি করে রেখেছে কেউ যদি তার সুজা পশ্চিমের দিকে রোয়ানা দেওয়ার পর সে সুজা রাস্তায় না গিয়ে বাঁকা পথে রোয়ানা দেয় তাহলে শয়তান এক সময় বাঁকা পথে তাকে ঘুরিয়ে ফিরিয়ে এনে ওই পূর্ব দিকের রাস্তায় তাকে উঠিয়ে দেবে আর তাকে বলবে এটাই তোমার পশ্চিম দিকে যাওয়ার রাস্তা আর এই রাস্তায় যদি চলতে শুরু করে দেয় এক সময় এদের সাথে তার দেখা হয়ে যেতে পারে নতুবা দেখা হওয়ার সুযোগ নেই আল্লাহর এই জমিনে হিজবুল্লাহ এবং হিজবুল শয়তানের মধ্যে সম্পর্ক একটা সেটা হলো যুদ্ধের সম্পর্ক যখনই দেখা হবে সেখানে হবে যুদ্ধ সেখানে বন্ধুত্ব নয় সেখানে রুহামা নয় সেখানে কোন ধরনের পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক নয় এই সুরার প্রতিটি আয়াত পরে আসেন ধারাবাহিকভাবে দেখেন আল্লাহ এই দুইটা দলকে এমনভাবে ব্যাখ্যা করেছেন বুঝিয়ে দিতে চাচ্ছেন যদি আমরা এটা উপলব্ধি না করি এবং বাস্তব জীবনে যদি আমাদের আমরা যে হিজবু শয়তান থেকে সম্পূর্ণ আলাদা আমরা যে হিজবুল্লাহ এটা যদি আমরা নিজেরা নিজেদের চিন্তা চেতনা আকিদা বিশ্বাস এবং আমলের মাধ্যমে যদি আমরা প্রমাণ না করি তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো না হক থেকে বিচ্ছুত হয়ে যাব হকের উপর অটল থাকার জন্য এই বিষয়টা আমাদের সব সময় বিশ্লেষণ করা দরকার যে কখনো আমাদের সে বাতিলের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় কিনা শয়তান মানুষের সামনে একটা অপকৌশল আটে আর সেই অপকৌশলটা ইমানদারদের কাছে একটা সুন্দর শব্দের দ্বারা প্রয়োগ করে সেটা হল হিকমত আর এই হেকমতটা হল সবচেয়ে নির্ভুল উত্তম কৌশলের নাম আর আজকে মুসলমানগণ হেকমতটাকে ব্যবহার করেন নিজেদের পরাজয় আত্মগ্লানি এবং পদভ্রষ্টতার জন্য একটা অপকৌশলকে হেকমত হিসাবে ব্যবহার করেন হেকমত করে তারা ইসলামের পথটাকে সুন্দর করে উপস্থাপন করার পরিবর্তে তারা নিজেরা বাতিলের সাথে মিশে যান ইসলামকে বাতিলের সাথে মিশানোর পায় তারা করেন অপচেষ্টায় লিপ্ত হন এক পর্যায়ে তারা আল্লাহর গজবে পতিত হন আমরা দেখছি চুকের সামনেই এই ধরনের যারা অপচেষ্টা করেছিলেন হেকমতের নামে হেকমতের নামে শয়তানি অপকৌশল অবলম্বন করেছিলেন ইসলাম একটি পরিপূর্ণ জীবন আদর্শ হওয়া সত্ত্বেও মুখে মুখে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান ঘোষণা দেওয়া সত্ত্বেও সেই ইসলামকে একটা বিজয়ী দিন হিসেবে প্রতিষ্ঠার জন্য তারা একটা কুফরি পন্থাকে গ্রহণ করেছিলেন হ্যাকমত বলে তারা হ্যাকমতের কথা বলে গণতন্ত্র নামক একটা কুফরি ধর্মকে গ্রহণ করেছিলেন আর কুফরি ধর্মকে গ্রহণ করে অন্য সকল কুফরি দল যারা গণতন্ত্রই হলো তাদের ধর্ম তাদের সাথে তারা মিশে গিয়েছিল ইসলামের নাম নিয়ে আল্লাহ এক পর্যায়ে ধরলেন এই সকল শয়তানি অপকৌশলকারী তারা তাদের এই শয়তানি অপকৌশল দিয়ে তারা বাঁচতে পারল না আল্লাহ ধরলেন শক্ত করে ধরলেন কারণ এটা হলো আল্লাহর পাকরাও তারা ইসলামের নাম নিয়ে এদেশে মুসলমানদেরকে বিপদগামী করেছিল ইসলামের কথা বলে মানুষকে তারা কুফরির পথে নিয়ে গিয়েছে কুফরি গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছে ইসলামের কথা বলে মানুষকে ইসলামের কথা বলে তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই সকল বাতিল কুফরি গণতন্ত্রের দ্বারক বাহক যাদের কপালে লাগানো আছে ইসলামের লেভেল তাদের ওই ইসলামের লেভেলটা শুধুমাত্র হ্যাকমত নামে তাদের হ্যাকমত শব্দ প্রয়োগ করে শয়তানি অপকৌশলের জন্য তারা ব্যবহার করেছে আর আল্লাহ তাদের শয়তানি অপকৌশল স্পষ্ট করে দিলেন এবং ধরলেন এমন ভাবে ধরলেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি তারা যারা এই জমিনে আল্লাহর দিনকে আল্লাহর নবীর প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী প্রদর্শিত পন্থা অনুযায়ী বিজয়ী করার জন্য জিহাদ করছিল এরাই এদেশে সেই মুজাহিদিনদেরকে তারাই শাস্তি দিয়েছে বন্দি করেছে ফাঁসি দিয়েছে সেই ইসলামের দ্বারক এবং বাহক এরাই করেছে এরাই অগ্রণী ভূমিকা রেখেছিল ইসলামের নাম যাদের নেই অন্য বাতিল সংগঠনগুলো বাতিল শক্তি এটা হয়তো এত উলঙ্গভাবে করত না তারা দেখেছিল ইসলামের সোল এজেন্ট হিসাবে এদেশে তারা আছে আর কেউ ইসলামের নাম এদেশে নেই এটা তারা সইতে পারেনি তারা শয়তানি পথে চলবে কিন্তু ইসলামের পতাকা তাদের হাতে থাকতে হবে তাদের এই শয়তানি মানসিকতাটা আল্লাহ বরদাস্ত করেননি আল্লাহর বান্দাদের উপর তারা যে জুলুম করেছিল জুলুমের বদলা সাথে সাথে আল্লাহ এমন ভাবে নিলেন আমরা তো সবাই এখন প্রত্যক্ষ করছি এটা তারাই গ্রেপ্তার করে মুজাহিদিনদেরকে বন্দি করেছিল যেই জায়গায় বন্দি করে রেখেছিল সেই জায়গায় তারাও এখন এসে হাজির হয়েছে মুজাহিদিনদেরকে বন্দি করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছিল তাদের নির্দেশেই আজকে তারাও রিমান্ডে গিয়ে নির্যাতিত হয় তারা মুজাহিদিন সাহেবদেরকে তারা ফাঁসি দিয়ে শহীদ করেছিল এদের গোলায় এখন ফাঁসির রশি অতি নিকটবর্তী এদের পাপের কারণে এদের পথ ভ্রষ্টতার কারণে শয়তানি অপকৌশলের কারণে এই জন্য এই বিষয়টি আমাদের জন্য বড় একটা রেড সিগনাল আমরা আল্লাহর দিনের বিজয়ের জন্য যেই জিহাদের পথ ধরেছি কোন শয়পানি অপকৌশল মাঝখানে যেন এসে জিহাদের পথ থেকে আমাদেরকে সরিয়ে নিতে না পারে এই ব্যাপারে আমাদের অত্যধিক সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যখনই কেউ এসে এমন কোন পন্থা প্রদর্শন করবে যেই পন্থাটা থেকে জিহাদ থেকে বিমুখ করে নাই তখনই সতর্ক হয়ে যেতে হবে সজাগ হয়ে যেতে হবে চিন্তা করতে হবে বুঝবার চেষ্টা করতে হবে জিহাদ থেকে কে সরিয়ে নিতে চায় শয়তানি শক্তি ছাড়া আর কেউ আল্লাহর বান্দাদেরকে জিহাদ থেকে সরাতে চায় না কারণ জিহাদকারী হল শয়তানের জন্য সবচেয়ে বড় বাধা এটাই শয়তান সহ্য করতে পারে না এটাকে সবচেয়ে বেশি ভয় পায় মুজাহিদিনদের হাতে যদি অস্ত্র থাকে শয়তানের অন্তর বয়ে কাঁপতে থাকে সুরাকাইবনে মালেক বদরের ময়দান থেকে যেভাবে পালিয়েছিল অস্ত্র দেখলে শয়তান আর সামনে থাকে না এই জন্য দুনিয়ার কুফার শক্তি মুজাহিদিনদের হাতে মুসলমানদের হাতে কোনো অস্ত্র থাকুক এরা সহ্য করে না মুসলমানদেরকে তারা নিরস্ত্র করে রাখতে চায় এটা শয়তানের অপকৌশল আর আল্লাহ চান মুজাহিদিনগণ থাকবেন সবসময় সশস্ত্র অস্ত্র সজ্জিত হয়ে থাকবে আল্লাহ যা চান আমরা যেন সেইভাবেই আমরা সুসজ্জিত হয়ে থাকতে পারি আর শয়তানকে সবসময় যেন ভীত সন্ত্রস্ত করে রাখতে পারি আর কোন সময় যেন শয়তানি শক্তির সাথে আমাদের কোন ধরনের সহ অবস্থান না হয় তাদের কোন ধোকায় যেন আমরা পতিত না হই আল্লাহ যেইভাবে দুইটি দলকে পৃথক করেছেন একটা জান্নাতের দল আর একটা জাহান নামের দল এই দুই দল কখনো সমান নয় একদল মুসলিম একদল কাফির একদল হলো আল্লাহর একদল হলো শয়তানের এই বিষয়টা যেন আমরা স্পষ্ট করে বুঝে শুনে আমরা এর উপর অটল থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন নাই সুবাহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক